তোমারি নামে প্রতিদিন বাগানে ফুল ফুটে যায় তোমারি শানে ওই আকাশেতে মেঘ বয়ে যায় তোমারি নামে প্রতিদিন বাগানে ফুল ফুটে যায় তোমারি শানে ওই আকাশেতে মেঘ বয়ে যায় তোমার নামে প্রতিদিন বাগানে ফুল ফুটে যায় তোমার শানে ও তে মেঘ বয়ে যায় সে তো আর কেহ নয় তুমি প্রভু তুমি মালিক সুবাহ সে তো আর কেহ নয় তুমি প্রভু তুমি মালিক সুবাহ আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তোমার নামে প্রতিদিন বাগানে ফুল ফুটে যায় তোমার শানে ও আকাশেতে মেঘ বয়ে যায় তোমারি নামে প্রতিদিন বাগানে ফুল ফুটে যায় তোমারি শানে ওই আকাশেতে মেঘ বয়ে যায় সে তো আর কেহ নয় তুমি প্রভু তুমি মালিক সুবাহ সে তো আর কেহ নয় তুমি প্রভু তুমি মালিক সুবাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান এই পৃথিবীতে তোমার হুকুমেতে চাঁদ আলো দিয়ে যায় ঘুচায় মানি সারা এই পৃথিবীতে তোমার হুকুমেতে চার আলো দিয়ে যায় ঘুচায় মানি সারা জিন ইনসান আরো আছে যত কুল তোমার ইবাদতে সর্বদাই তারা মশগুল জিন ইনসান আরো আছে যত কুল তোমার ইবাদতে সর্বদাই তারা মশগুল তাই তোমরা গাই নিশিদিন তোমার নামের জয়গান তাই তোমরা গাই নিশিদিন তোমার নামের জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তোমার নামে প্রতিদিন বাগানে ফুল ফুটে যায় তোমার শানে ও আকাশেতে মেঘ বয়ে যায় তোমার নামে প্রতিদিন বাগানে ফুল ফুটে যায় তোমার শানে ও আকাশেতে মেঘ বয়ে যায় সে তো আর কেহ নয় তুমি প্রভু তুমি মালিক সুবাহ সে তো আর কেহ নয় তুমি প্রভু তুমি মালিক সুবাহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান দানা মেলে উড়ে যায় আকাশেতে কত পাখি কি যেন বলে যায় সর্বদায় আমি দেখি ডানা মেলে উড়ে যায় আকাশেতে কত পাখি কি যেন বলে যায় সর্বদায় আমি দেখি ভোরে রবি যেন এক নতুন কবি এ তো আর কিছু নয় তোমার নামে যে সবই ভোরে রবি যেন এক নতুন কবি এ তো আর কিছু নয় তোমার নামে যে সবই তাই তো মনের মিনার চিড়ে আসে শুধু একটি আজান তাই তো মনের মিনার চিড়ে আসে শুধু সুমধুর আজান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তোমার নামে প্রতিদিন বাগানে ফুল ফুটে যায় তোমার শানে ওই আকাশেতে মেঘ বয়ে যায় তোমার নামে প্রতিদিন বাগানে ফুল ফুটে যায় তোমার শানে ওই তে মেঘ বয়ে যায় সে তো আর কেহ নয় তুমি প্রভু তুমি মালিক সুবাহ সে তো আর কেহ নয় তুমি প্রভু তুমি মালিক সুবাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান